অন্য সনাদে আয়ুব ও আসিম রহমতুল্লা আলহি ইকরামার সূত্রে ইবনু আব্বাস রদিল্লাহ আলাহ্ন থেকে বর্ণনা করেন তিনি বলেছেন নাবি সাল্লাহ সাল্লাম হাড়ি থেকে একটি গোস্তযুক্ত হাড় বের করে তা খেলেন তারপর নতুন অজু না করেই সলাত আদায় করলেন